نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عبس وتولى أن جاءه الأعمى وما يدريك لعله يزكى أو يذكر فتنفعه الذكرى أما من استغنى فأنت له تصدى وما عليك ألا يزكى وأما من جاءك يسعى وهو يخشى فأنت عنه تلهى كلا إنها تذكرة فمن شاء ذكره في صحف مكرمة مرفوعة مطهرة بأيدي سفرة كرام بررة কোরআনে করিমের সুরা সুরায় আবাসা আমপারার মধ্যে আসছে সুরাটা সুরাতে আবাসা এই সুরার প্রথম দিকের কয়েকটা আয়াত তেলাওয়াত করা হলো এই আয়াতগুলো বিশেষ এটা ঘটনার প্রেক্ষিতে নাজিল হয়েছে এই সুরা আবাসার প্রথম আয়াতগুলো ঘটনাটা হলো যে রসুল সাল আলী হাসাল্লাম একবার মক্কার বড় বড় সর্দার নেতা এদের সাথে দিনের কথাবার্তা বলতেছিলেন এরা হুজুরের কাছে আসছে হুজুর সাল আলী হাসাল্লাম তাদেরকে দিনের দাওয়া দিতেছেন দিনই কথাবার্তা বলতেছেন তো হুজুরের ভাবনাটা হলো যে এই লোকগুলো দেয় তাহলে তো আমভাবে মানুষ মুসলমান হয়ে যাবে এবং মুসলমান হওয়ার জন্য যে বাধাগুলো আছে সে বাধাগুলো সব মিটে যাবে এই জন্য হজর সাল্লাহ আলী হাসাল্লাম তাদের এই খুব গুরুত্বের সাথেই তাদের সাথে কথাবার্তা বলতেছেন উপদেশ দিতেছেন ঠিক ওই মুহূর্তে এক সাহাবি অন্ধ হজরত আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম তিনি হুজুরের কাছে আসছেন আইসা হজরত সাল্লাহ আলী হাসাল্লামকে একটা আয়াত সম্মুখে তিনি জিজ্ঞেস করছেন যেহেতু তিনি অন্ধ ছিলেন তিনি বুঝতে পারেন নাই যে হুজুর সাল্লাহ আলী হাসাল্লাম মক্কার বড় বড় কাফের সর্দার তাদের সাথে কথাবার্তা বলতেছে তো হুজুর সাল্লাহ আলী হাসাল্লাম ওই মুহূর্তে তার এই আগমনটা হুজুরের কাছে ভালো লাগে না হুজুরে ভাবতেছেন যে তিনি তো সবসময় আমার এখানে আসতে পারে অতএব এখন যদি এই আমি তার কথাটা উত্তর নাও দিই তাতে তো কোনো অসুবিধা নেই কিন্তু তিনি যে বিষয়টা হুজুরকে জিজ্ঞেস করছেন এটা উত্তর দেওয়ার জন্য খুব পিরাপিরি করতেছিলেন খুব পিরাপিরি করতেছিলেন তো হুজুরে ওনার এই পিরাপিরের কারণে একটু বিরক্ত হয়েছেন এই প্রেক্ষিতে এখানে কোরআনে কারিমের প্রথম দিকের কয়েকটা আয়াত নাজিল হয়েছে যে আয়াতগুলোতে আল্লাহ তালা হুজুর সাল্লাহ আলী হাসাল্লামের এই যে আচরণটা এটা একটু অপছন্দ করছেন এটা এখানে হুজুরকে সতর্ক করতেছেন যে আপনি এই কাজটা ঠিক করেন নাই তো আয়াতে আল্লাহ তালা বলতেছেন আবাসা ওয়াতাওয়াল্লা নবী ভ্রু কুঞ্চিত করে ফেললেন ওয়াতাওয়াল্লা এবং মুখ ফিরিয়ে নিলেন আংজা আহুল আমা এ কারণে যে তার কাছে অন্ধ এলো এক অন্ধ ব্যক্তি এলো আল্লাহ ইয়াজ্জাক্কা আপনি কি জানেন হয়তো সেই পরিশুদ্ধ হতো আও ইয়াদ্দাক্কারু ফাতাং ফাহুদ্দিক্র কিংবা উপদেশ গ্রহণ করত এবং উপদেশ তার জন্য উপকারী সাব্যস্ত হতো এই যে এখানে আল্লাহ তালা হজরত সাল্লাহ আলী হাসাল্লামকে এই স্নেহ সুলভ একটু ভর্সনা করছেন তিরস্কার করছেন দেখেন এখানে আমরা যদি দেখি তাহলে হুজুর সাল আলী আসসালামের এই যে চিন্তাটা এটা কি কোনোভাবে খারাপ বলা যায় যে বড় বড় সর্দার এরাই ইসলামের জন্য বিরাট বাধা অতএব এদের সাথে কথা বলতেছেন এদেরকে নিয়ে হুজুরে ব্যস্ত আছেন বাস্তবে এই লোকগুলো যদি মুসলমান হয়ে যায় ইসলাম বুঝে ফেলে তাহলে তো দিনের কত বিরাট রাস্তা খুলে যাবে কিন্তু হুজুর সাল্লাহ আলী হাসাল্লাম এই তাদেরই ব্যস্ততার কারণে একজন মুসলমান যিনি মাস্তা একটা জিজ্ঞেস করছে যদি অন্য সময় জিজ্ঞেস করতে পারে কিন্তু এই মুহূর্তে জিজ্ঞেস করছে তো হুজুরে ওই মুহূর্তে জবাবটা দেন না একটু বিরক্তি প্রকাশ করছেন এটাকে এটার জন্য হুজুর সাল আলী হাসাল্লামকে আল্লাহ তালা সতর্ক করতেছেন যে না এটা না করা চাই এই আয়াত দ্বারা বিরাট একটা মূলনীতি আমাদেরকে বোঝানো হয়েছে যে যারা দিনের তলব নিয়ে আমাদের কাছে আসে তলব নিয়ে আসে তার দিকে আমাদের মনোযোগটা বেশি হতে হবে তার দিকে বেশি মনোযোগী হতে হবে আর যারা দিনের তলব নিয়ে আসে না তাদের ব্যাপারে মনোযোগটা দিতে হবে পরে দিতে হবে পরে যদিও নাকি বাধ্যত মনে হয় যে যেই লোকগুলো আমার কাছে আসছে এই লোকগুলো যদি দিন বুঝে ফেলে তাহলে বিরাট ফায়দা হয়ে যাবে এখানে আল্লাহ তারা বুঝতে চেয়েছেন যে না যারা তলব নিয়ে আসছে তাদের দিকে আপনি বেশি মতো হচ্ছে তাদেরকে বাদ দিয়ে অন্য বেতলব লোকগুলোর পিছনে আপনি এমন ব্যস্ত হয়ে গেলেন যারা তলব নিয়ে আসছে তারাই আপনার মনোযোগ পাইতেছেন এটা যেন না কোরআন কারিমের অন্য জায়গায় আসছে যে মক্কার কাফেররা একবার হুজুর সাল্লাহ আলী হাসালামের কাছে আবেদন করলো যে আমরা তো আপনার মসজিদে বসতে আগ্রহী কিন্তু আপনার আশপাশে যে সকল যে গরিব লোকগুলো দেখতে পাই যারা কিছুদিন আগে আমাদের গোলাম ছিল এদের সাথে একত্রে বসে কথা শুনতে আমাদের কাছে ভালো লাগে না তো হুজুর সাল্লাহ আলী হাসলামের কাছে তারা বললো যে আপনি আমাদের জন্য ভিন্ন একটা মসজিদ করেন যেখানে তারা একদমই থাকবে না হুজুর সাল্লাহ আলী হাসাল্লাম দিনের দাওয়াতের খাতিরে এরকম একটা মনস্থ করে ফেলছিলেন যে আচ্ছা ঠিক আছে এরকম করব আল্লাহ তালা হুজুর সাল্লাহ আলী হাসাল্লামকে তাম্বি করছেন যে অসবির নফসাকা রাব্বাহুম বিল গাদাতি ওয়াজহা ওয়ালা আইনাকা আনহুম যে লোকগুলো সকাল সন্ধ্যা তাদের রবের ইবাদত বন্দিগি করে জিকির করে তাদের সাথে আপনি নিজেকে জুড়ে রাখেন লা তাতরুদ আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি যারা সকাল সন্ধ্যা তাদের রবের ইবাদত বন্দেগি করে জিকির আজগার করে মানে সচ্চা সাচ্চা মুসলমান যারা তাদেরকে আপনি কখনোই আপনার মসজিদ থেকে দূরে সরাই দিয়েন এখানে এই বিষয়টাই বোঝানো হয়েছে যে যারা সত্যিকারে মুসলমান তাদের খাতির করা করতে হবে আমাকে কাফের মুশ্রেকের খাতির করে অথবা যারা দিনের দিকে আসা শুধু সম্ভাবনা আমি মনে করতেছি হয়তো কিন্তু তাদের অবস্থা দিয়ে বুঝতে পারতেছি আসলে তাদের ভিতরে দিন বুঝার মতো তলব নাই এই লোকগুলোর খাতির করে আমি আমার দিনটাকে বিসর্জন দেয়া এটা সুযোগটা নাই এটা বিরাট একটা মূলনীতি যে কেউ যদি এটা মনে করে যে আমি যদি সামান্য একটু দিনের মধ্যে একটু ছাড় দিই কাফেরদের খাতিরে তাহলে হয়তো এই কাফের গুলো দিনের কথা বুঝবে দিনের পথে হয়তো এসে যাবে এটা মনে করে কেউ যদি দিনের মধ্যে একটু ছাড় দেয় যে আচ্ছা দিনের এই আলোচনাটা আমি না করলাম এইভাবে কথাটা বললাম এতে করে হয়তো কাফেররা আমার দাওয়াতা গ্রহণ করে নেবে এটার অবকাশ আছে কিনা কোরআনে কেরমের এই এই আয়াতগুলো দ্বারা বোঝা যায় যে না এটার অবকাশটা নাই দিন সম্পূর্ণ আমার পেশ করা জরুরি কোন কাফের মোশেকের খাতির করে দিনের মধ্যে কিছু কাটছাট করা কিছু বললাম কিছু বললাম না অথবা আমি যতটুকু বললাম সেটাও কাফেরদের মন মতো বললাম আমার এই পদ্ধতির কারণে যদি কিছু মানুষ মুসলমান হয়ও তারপরে আমি যে ভুল পন্থা অবলম্বন করলাম এটার জন্য আল্লাহর কাছে আমার জবাবদিহি আছে জবাবদিহিতে আছে রসুল রসুসাল্লাহ আলী হাসাল্লাম মক্কায় যখন দাওয়াত দিতে শুরু করেন তো এক পর্যায়ে যখন হুজুরের চাচা যে আবু তালিব ছিলেন তিনি মুসলমান তো হন নাই কিন্তু সব সময় হুজুর সাল্লাহ আলী হাসাল্লামকে সাহায্য সহযোগিতা করতেন তো আবু তালেব যখন একদম মুমূর্ষ অবস্থায় আছে তখন মক্কার বড় বড় সর্দাররা ওনার কাছে হাজির হয়েছে এসে এসে বলতেছে যে আপনি আপনার ভাতিজাকে বারণ করেন সে তো আমাদের উপাস্যদেরকে গালমন্দ করে বারণ করেন কারণ বিরত থাকতে বলেন তো হুজুর সাল আলী হাসাল্লামকে হাজরত আবু তালেব ডাকছেন তো ডেকে বললো যে ওরা তো তোমার ব্যাপারে এটা বলতেছে এই যে এদের যে অভিযোগটা ছিল যে এই মোহাম্মদ আমাদের উপাস্যদেরকে গালমন্দ করে গালমন্দ কোন কথাটাকে বলতেছে তারা গালমন্দ হুজুরে শুধু এতটুকু বলতো যে এক আল্লাহ আল্লাহকে তোমরা মেনে নাও আর তোমরা যাদের পূজা করতেছ এগুলো এগুলো কোনো উপকার করতে পারে না কোনো ক্ষতি করতে পারে না দুনিয়াতেও তোমাদের কোনো লাভ কাজে আসবে না আখেরাতেও আসবে না এই কথাগুলো শুধু বলতেন যে তোমাদের এই মাটির হাতের বানানো পুতুলগুলো তোমাদের না কোনো ক্ষতি করতে পারবে না কোনো উপকার করতে পারবে এগুলো কিছুই না একেবারে সম্পূর্ণ বানানো এই কথাটাকে তারা গালমন্দ দিয়ে ব্যক্ত করতে তো যখন তারা দেখলো যে কোনোভাবেই তো ওনাকে ফিরানো যাইতেছে না তখন তার এক পর্যায়ে বললো আচ্ছা ঠিক আছে তুমি তোমার দাওয়াত দিতে থাকো তোমার কথাটা তুমি বলতে থাকো কিন্তু আমাদের উপাস্যদের ব্যাপারে কিছুই বলো না তার মানে তুমি তাওহিদের দাওয়াত দিয়ে যাও একাত্মবাদের দাওয়াত দিয়ে যাও তোমার রেসালতের দাওয়াত দিয়ে যাও শুধু হা হা বাচক কথাগুলো বলে যাও কিন্তু আমাদের উপাস্যদের ব্যাপারে কোনো কথা তুমি বলো না হুজুর সাল্লাহ আলী আসসালামের জবটা তখন কি ছিল আবু তালেব যখন বলছে যে তুমি তাদের প্রস্তাবটা একটু মেনে নাও দেখি উনি বলছিল যে না তারা যদি আমার এক হাতে চাঁদ আর এক হাতে সূর্য এনে রেখে দেয় তো তারপরও আমি আমার এই দাওয়াত থেকে ফিরে আসবো দেখেন এখানে হুজুর সাল্লাহ আলিয়াম পারতেন না যে আচ্ছা ঠিক আছে শুধু আমি যে কথাগুলো বললে তাদের মন রক্ষা পাবে সেই কথাগুলো শুধু বলে যাই একটা মানুষ যখন মুসলমান হয়ে যাবে তখন তো সে এমনি সবকিছু ছেড়ে দেবে তো দাওয়াতের আংশিক পেশ করে আংশিক নিজের কাছে লুকিয়ে রাখে এটা তো হুজুর চেষ্টা পারতেন বলতে না এটা বলে করেন না আল্লাহ তালা পক্ষ থেকে জিম্মাদারি হলো যে আপনাকে যেই দাওয়াত দিয়ে পাঠানো হয়েছে সবটা কাফের সামনে সবার সামনে পেশ করতে হবে সবটা শোনার পরে কেউ যদি আপনার দিন গ্রহণ করে সেই হলো সত্যিকারে আপনার দিন গ্রহণকারী আর আপনার দিন পেশ করার জন্য এমন কোন পন্থা অবলম্বন করবেন না আপনি যে আপনি কিছু বললেন কিছু বললেন না আর যেগুলো বললেন না সেটা কাফেরদের খাতির করে এই ভুল পন্থা অবলম্বন করে কিছু মানুষ যদি আসেও তারপরে সেটা সঠিকভাবে আসা হলো না প্রণেকের মধ্যে আসছে ইয়া ইউহার রসুল বাল্লিগ মা উংজিলা ইলাইকামির রব্বিক আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যে বার্তা পাঠানো হয়েছে সম্পূর্ণ আপনি তা তাবলিক করেন সবটার তা তাবলিক করেন ফাইল্লাম তাফাল ফামা বাল্লাগ তারিসালাত আপনি যদি সম্পূর্ণটা তাবলিক না করেন কিছু করলেন কিছু করেন নাই কিছু করলেন কিছু করেন নাই তাহলে ফামা আবাল্লাহ তারি তাহলে আপনি আপনার তাবলিগের জিম্মাদারি আদায় করেন এই জন্য দিনের দাওয়াত দেওয়ার তরিকা এটা যে যত জিনিসগুলো দিনের হিসা সবগুলো আমাকে বলতে হবে সবগুলো বলতে হবে সবগুলো শুনে এরপরে কেউ যদি মুসলমান হয় দিন দিনের পথে আসে তাহলে তারটা আমরা গ্রহণ করে নেব কিন্তু অন্যের খাতির করতে গিয়ে আমি দিনের কিছু বললাম কিছু লুকায় ফেললাম কিছু এলোমেলো করে বললাম তাহলে আমার এই চেষ্টাটা হবে এমন যে অন্যকে জান্নাতে নিয়ে যে নিয়ে যাওয়ার এমন ফিকির করলাম যে ফিকির করতে গিয়ে আমি নিজেই জাহান নামের পথ ধরছি কারণ দিনের মধ্যে কিছু বলা কিছু লুকানো এটা তো কোনো মুসলমানের সিফত না এটা কোনো মুসলমানের সিফত না এই যে এখান থেকে যে মূলনীতিটা বোঝা যাইতেছে যে জাহিরিভাবে বাহ্য তো মনে হইতেছে যে বাস্তবেই যদি হজরত আবদুল্লাহ উম্মে মাকতুম তিনি একটু পরে আসে কি তো অসুবিধাটা হয়ে যাবে আলী আসসালাম যেটা ভাবতেছেন ঠিকই আছে যে সে তো আমার কাছ থেকে মাস্তারা পরেও জানতে পারবে আমি এখন মক্কা বড় বড় কাফেরদের সাথে কথাবার্তা বলতেছি হুজুরের হিসাবে তো চিন্তাটা ঠিকই ছিল আল্লাহ তালা এটা পছন্দ করেন যে না না এটা না বরং যারা তলব নিয়ে আসতেছে তাদের দিকে আপনার মনোযোগটা বেশি দিতে হবে আর যারা তলব নিয়ে আসে নাই তারা যদি ইমান গ্রহণ না করে তাহলে তার জন্য আপনি একটু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না একটু জবাবদিহি করতে হবে এই মূলনীতিটা আমাদের ভালো করে বুঝতে হবে যে কারোর সামনে আমি দিন পেশ করব তো দিনের মধ্যে যে সকল বিষয়গুলো যার সামনে আমি পেশ করব তার কাছে ভালো লাগে না এই সাইডগুলো আমি কিছু বাদ দিয়ে বাদ দিয়ে রাখলাম যেটা তার সুবিধাজনক সেটাই শুধু তার কাছে আমি বললাম এটা পন্থাটা আমি ভালো তরিকে এখতিয়ার করি নাই এই ভালো তরিকে এখতিয়ার করি নাই কারণ একটা মানুষ যদি মুসলমান হতে চায় তাহলে তাকে সম্পূর্ণ দিন মানতে হবে সম্পূর্ণ দিন মানতে হবে যদি ইসলামের কোনো একটা বিধানও বাদ দিয়ে দুনিয়া সব মানুষ মুসলমান হয়ে যায় তারপরেও এটা আল্লাহ তালা গ্রহণ করবেন এমন মুসলমানের প্রয়োজন নাই আল্লাহ তালা কাফেররা যদি বলে যে তোমাদের ইসলামের একটা জিনিস শুধু তোমরা বাদ দিবা একটা জিনিস শুধু বাদ দিবে তাহলে আমরা সবাই মুসলমান হয়ে যাব বলেন এই সুযোগটাকে দেওয়া যাবে দেওয়া যাবে না এটা দেওয়া যাবে না হুজুর সাল্লাহ আলী হাসাল্লাম এর ওফাত যখন হয়েছে হুজুর যখন ইন্তেকাল করছেন তখন হুজুরের ওফাত হওয়ার সাথে সাথেই আরবের মধ্যে যারা এই মুসলমান হয়েছিল হুজুরের হাতে ইসলামের বিজয় দেখে যারা ইসলামের গণ্ডিতে দাখিল হয়েছিল অধিকাংশ গোত্রগুলো মুরতাদ হয়ে গেছে ইসলামের নাজুক একটা সময় ছিল তখন আরবের মধ্যে আমভাবে মুরতাদ হওয়া শুরু হয়েছে এবং এই খ্রিস্টানরা যারা সবসময় মুসলমানদেরকে একদম নিশ্চিন্ন করে দেওয়ার ফিকির করতেছিল তারা যখন জানতে পারলো যে মুসলমানদের নেতা তো মারা গেছে এখন তাদের উপরে যদি একযোগে আমরা হামলা করি সবার একসাথে শেষ করে দেওয়া যাবে সব শত্রু মদিনা দিকে উৎপাইতে আছে তখন যত যত যত লোক মুরতাদ হয়ে গেছিল তাদের মধ্যে কিছু লোক ছিল এমন যারা ইসলামের জাকাত জাকাতের বিধানটাকে অস্বীকার করতেছিল কেউ জাকাতের বিধানটাকে একদম পুরো অস্বীকার করতেছে আর কেউ পুরো অস্বীকার করে না কেউ বলতেছিল যে আমরা জাকাত এটা খলিফার কাছে দেব না এতদিন রসুল ছিল রসুলের কাছে আমরা জাকাত দিছি ঠিক আছে কিন্তু রসুলের পরে রসুলের খলিফার কাছে আমরা জাকাত দেব না আমরা জাকাত দিলে আমরা নিজেরা একত্রিত করে নিজেদের এলাকায় বন্টন করে দেব তার মানে জাকাতের যে একটা ইসলামী পদ্ধতি যে আমিরের কাছে জাকাতের অর্থগুলো জমা হবে আমির উনি যেখানে যেখানে জাকাত দেওয়ার বন্টন করার ইয়া করেন উনি সেখানে বন্টনটা করবেন এটাকে শুধু তারা বলতেছিল তার মানে ইসলামের সব কিছু মানবো শুধু এই জাকাতের বিধানটা আমরা মানবো না আচ্ছা বলেন দেখি তারা কতটুকু অন্যায় করতেছে সব কিছু মানবে নামাজ পড়বে রোজা রাখবে হজ করবে সব রকমের গুনাহ থেকে তারা বেঁচে থাকবে দাড়ি রাখবে টুপি করবে জুব্বা করবে সবকিছু করবে শুধু জাকাতটা দেবে না তারা বলতেছে কতটুকু অন্যায় তারা করতেছে এতটুকু অন্যায় আমরা যেভাবে দিনটাকে বুঝি আমরা তো ভাববো যে এই লোকগুলো তো সামান্য একটু অন্যায় না করছে অতএব তাদের সাথে কঠোর আচরণ করা যাবে না নরম ভাবে বুঝাতে হবে আমরা এটাই বুঝতে থাকি কিন্তু রসুল সাল আলী হাসাল্লামের কাছে থেকে দিনের বুঝ যারা হাসিল করছেন তাদের বুঝটাই তো আসল বুঝ তাদের বুঝটাই তো আসল বুঝ এবং সেই বুঝ মোতাবেকই কেয়ামত পর্যন্ত সব মানুষের দিনটা বুঝতে হবে এই পরিস্থিতি যখন সামনে আসছে তখন অধিকাংশ সাহাবি ওনারা হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহুকে বলতেছেন যে পরিস্থিতি খুব নাজুক অতএব এই লোকগুলোর বিরুদ্ধে যুদ্ধ করা এটা মুনাসেব হবে না হজরত উমর রদি আল্লাহ আনহুর যে কথাটা মুসলিম শরীফের মধ্যে আসছে হজরত উমর রদি আল্লাহ আবু রদি আল্লাহকে এসে বলতেছে যে আপনি কিভাবে সেই লোকগুলোর বিরুদ্ধে যুদ্ধ করবেন যারা কালিমা পড়ে যারা কালিমা পড়ে কালিমা যারা পড়ে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবেন কিভাবে তখন আবু বকর রদি আল্লাহন কি জবাব দিয়েছিলেন তিনি বলছেন যে আমি অবশ্যই তাদের বিরুদ্ধে যুদ্ধ করবো যদি তারা একটা বকরির রশি যেটা তারা নবীর কাছে নবীর জমানায় দিত সেই এতটুকু রশিটা দিতেও যদি অস্বীকার করে তারপর আমি এটার জন্য তাদের বিরুদ্ধে যুদ্ধ করব কেন কারণ জাকাত এটা মালের হক মালই হক অতএব জাকাতটাকে যখন তারা এনকার করলো অস্বীকার করলো তাহলে এটাকে এই অবস্থা তাদেরকে বহাল রাখা যাবে না এই অবস্থা বহাল রাখা যাবে না সিদ্দিক আকবর রদি আল্লাহ আনহরের দৃঢ়তার কারণে সব সাহাবিদের বুঝে আসছে যে হ্যাঁ বিষয়টা এমনই হবে তো কেউ যদি ইসলাম মানতে চায় তাহলে পুরোটা মানতে হবে কিছু ছাড়বে সামান্য একটু ছাড় সামান্য একটু ছাড় দেওয়ার অবকাশটা ইসলামে নাই তুমি মানলে পুরোটা মানতে হবে তোমাকে আর যদি কিছু ছেড়ে দাও তাহলে ইসলাম একটু তার কাছে থাকবে না একটু তার কাছে থাকবে না এই যে যে লোকগুলোর কথা বলতেছি এই লোকগুলোর আকার আকৃতিটা আপনি একটু কল্পনা করেন তারা শুধু জাকাতটা দিতে অস্বীকার করতেছে কিন্তু বাকি কোনোটাই তারা অস্বীকার করতেছে না নামাজ রোজা হজ জাকাত দাড়ি টুপি পাগড়ি সবই তো ছিল সবই ছিল একেবারে শুধু ইসলামের জাকাতটা তারা দিতে অস্বীকার করতেছে তাদের ব্যাপারে সাহাবায়ক রামের ঐক্যমত হয়েছে যে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা হবে যুদ্ধ করে তাদেরকে মানানো হবে কেন মানবে না তোমরা কেন মানবে না তোমরা এটাই কেয়ামত পর্যন্ত সব মানুষ এটাই হবে পথ ইসলাম গ্রহণ করবে তবে ইসলামের কিছু বিধান মানবে না না এটা সুযোগটা নাই তোমাকে সবটা মানতে হবে যদি সবটা না মানো তাহলে নিজে তুমি প্রকাশ্যে কাফের হওয়ার ঘোষণা দিয়ে দাও এরপরে আমরা তোমার সাথে এইভাবে কিছু মানবে কিছু মানবে না এই অবস্থা তোমাকে ছাড়বো না আমরা রাখবো না এই আয়াত থেকে যে মূলনীতিটা বোঝা গেল সেটা হলো যে কাফের খাতির করে ইসলামের মধ্যে কোন রকমের কম বেশি করা এটার অবকাশটা নাই কোনো অবস্থাতে এটার অবকাশটা নাই একেবারে আর আরেকটা জিনিস যেটা আলী হাসাল্লাম দেখেন এখানে এই অন্ধ একজন সাহাবি দুনিয়ার দৃষ্টিতে তার তেমন কোনো দাম নাই কিন্তু বড় বড় কাফের যারা সর্দার আলী হাসাল্লাম যেহেতু তাদেরকে নিয়ে ব্যস্ত ছিল এই জন্য হুজুরে ভাবতেছিলেন যে এদের ব্যস্ততার কারণে এই আরে একটু পরে আমি কথাটা শোনাই আল্লাহ তালা হুজুরকে তাম্বি করতেছেন তাম্বি করতেছেন তার মানে আল্লাহ তালা বুঝাইতে চাইতেছেন যে কিছু মানুষ দুনিয়ার দৃষ্টিতে বড় হইতে পারে কিন্তু আল্লাহ তালার কাছে কখনো ব্যাপারটা পুরো উল্টো হয় দুনিয়ার মানুষের নজরে হয়তো একজন খুব সম্মানী মর্যাদার অধিকারী টাকা পয়সা অনেক বেশি আছে সমাজের মানুষের তারা খুব দাম দেয় কিন্তু আল্লাহ তালার কাছে একদমই দাম নাই তার একদমই দাম নাই একটা লোক হয়তো দুনিয়ার দৃষ্টিতে একদম নিচু লেভেলের রিক্সা চালায় ফ্যান চালায় দারোয়ান কিন্তু এই লোকটা আল্লাহ তালার কাছে অনেক অনেক দামে অনেক অনেক দামে এই জন্য কোরআন মধ্যে আসছে ইন্না আক্রামাকুম ইন্দাল্লাহ আতকাকুম তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে দামি হলো যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি পরহেজগার যে সবচেয়ে বেশি পরহেজগার সেই হলো আল্লাহর কাছে দামি এই জন্য এক হাদিসের মধ্যে আসছে হুজুর সাল আলী হাসাল্লাম বলেন যে আমি কি তোমাদেরকে বলবো যে জান্নাতি কারা আলা ওকবেরকম বি আহলিল জান্না জান্নাতি কারা আমি কি তোমাদেরকে বলবো এটা বলে হুজুরে নিজে উত্তর দিতেছেন কুল্লু জাইফিন মুতাজা আফিন লাউ আকসামা আল্লাহি লা আবাররা জান্নাতি হলো এমন সব লোক যারা দুর্বল অসহায় মোতাজা যাদেরকে দুর্বল মনে করা হয় অসহায় মনে করা হয় কোন সম্মান নাই এই লোকগুলো হলো জান্নাতি এদের অবস্থা কি এদের সম্পর্ক আল্লাহ তালার সাথে এত গভীর এত গভীর যে এরা যদি কসম করে কোনো কথা বলে ফেলে তাহলে আল্লাহ তালা তাদের মর্যাদার খাতিরে সেটা রক্ষা করে এই যে কুল্লো জাইফের মোতাজা দুর্বল মানুষ সমাজের মধ্যে তাদের কোনো মর্যাদা নাই এই লোকগুলি অনেক সময় আল্লাহর কাছে অনেক দামি হয় অনেক দামি হয় দেখেন আল্লাহ তালা দেখেন কোন জিনিসটা আল্লাহ তালা আসলে দিল মানুষের দিলটা দেখেন দিলটা দেখেন তোমাদের আকৃতিও দেখেন না আর তোমাদের শরীরও দেখেন না আল্লাহ তো তোমাদের নিয়তটা দেখেন দিলটা দেখেন আল্লাহ তালা বান্দার দিলটা দেখেন কার দিলটা আল্লাহর দিনের জন্য কতটুকু নিবেদিত একজন সে খুব ধনী সমাজের মধ্যে তার খুব মর্যাদা কিন্তু এই লোকটা হয়তো আল্লাহ তালার কাছে একদম কোনো দাম নাই তার এই হাদিসের মধ্যে হুজুরে বলতেছে আল্লাহ উফ বিরকম বি আহলিনার আমি কি তোমাদেরকে বলবো জাহান্নামি কারা পরে হুজুরে নিজেই জবাব দিতেছেন কুল্লু অতুল্লিন জাওয়াদিন মুস্তাকবির জাহান্নামি হলো কড়া স্বভাবের মানুষ কড়া স্বভাব অহংকারী তাদের স্বভাব করা মেজাজটা করা নরম ভাবে কথাই বলতে জানে না তারা অহংকারের কারণে সবার সাথে গরম মেজাজ নিয়ে কথা বলে এই লোকগুলো হলো জাহান্ন এখন দেখেন দুনিয়ার মধ্যে যার মর্যাদাই নাই সে কিন্তু কড়া ভাবে কথা বলবে না সে নিজের এটা যোগ্যই মনে করে যোগ্যই মনে করে এই জন্য দুনিয়ার মধ্যে কারো যদি মর্যাদা একদম না থাকে তাহলে তো সে মনে এটা চিন্তা করবে সে মনের এটা বলে সান্ত্বনা দেবে যে আমার মিল তো সাহাবিদের সাথে হয়ে গেছে দুনিয়ার মধ্যে মর্যাদা একদমই নাই টাকা পয়সা নাই অথবা এমনি কোনো সমাজের মধ্যে কোনো মর্যাদা নাই সে নিজেকে এইটা বলে সান্ত্বনা দেবে যে আমার মিল তো সাহাবিদের সাথে হয়ে গেছে সাহাবা একরামের মধ্যে অধিকাংশ সাহাবিদের অবস্থা কি ছিল দুর্বল ছিল তারপরে অর্থ সম্পদ ছিল না হ্যাঁ আল্লাহ তালা যদি কাউকে বৈধভাবে সম্মান দিয়ে দিছে টাকা পয়সাও আছে তাহলে তাহলে সে চিন্তা করবে এই নিয়ামত গুলো আল্লাহ তালা আমাকে যে দিচ্ছেন এগুলো তো আল্লাহ তালা যে কোনো সময় আমার কাছে ছিনায় নিতে পারেন সে যে কোনো সময় ছিনায় নিতে পারেন অতএব এগুলো কারণে যেন আমার ভিতরে অহংকার না এসে যায় যেই লোকগুলোকে দুনিয়ার নজরে আমার তো ছোট মনে হইতেছে আমার বাসার দারোয়ানটা অথবা আমার দোকানের কর্মচারীটা সে হয়তো দুনিয়ার নজরে ছোট কিন্তু হয়তো আল্লাহ তালা কাছে সে আমার চেয়ে অনেক অনেক প্রিয় এই জন্য এই লোকগুলোর সাথে সবসময় খুব ভালো আচরণ করা যায় সবসময় ভালো আচরণ করা কারণ তাদের দিনটা ছোট তাদের ভিতরে অহংকার আসার কোনো জায়গাই নেই শয়তানে অহংকার তাদের অন্তরে কুমন্ত্রণাও দিতে পারে না আর এই ঝুঁকির মধ্যে আমি আছি এই ঝুঁকিটার মধ্যে আমি আছি অবস্থাটা কি ছিল হুজুরে হুজুরকে আল্লাহ তালা এখতিয়ার দিছেন যে আপনি বাদশাহ নবী হতে পারেন আবার একদম ফকির গরিব নবীও হতে পারেন হুজুরে কোনটা এখতিয়ার গরিবটা তার মানে এটাই হলো একদম নিরাপদ একটা পথ আমাদের জন্য এই ইয়াটা রেখে গেছে যে তোমরা এটাই অবলম্বন করো হ্যাঁ কারো যদি এসে যায় ধন সম্পদ তাহলেও সে নিজে কেমন ভাবেই রাখে এমন ভাবেই রাখে এমন ভাবেই রাখে এই জন্য হুজুরে দোয়া করতেন আল্লাহ ও জুমরাতিল মাসাকিন হে আল্লাহ আমাকে মিসকিন অবস্থায় দুনিয়াতে জীবিত রাখেন এবং মিসকিন অবস্থায় আমি যেন মারা যাই এবং আমার হাসরও যেন মাসাকিনদের সাথে হয় মিসকিনদের সাথে হয় সাল্লাহ আলী হাসাল্লাম ইচ্ছে করে এই অভাব অনটন নিজের মধ্যে রাখতেন এবং গরিবদেরকে হুজুর মহাব্বত করতেন গরিবদেরকে মহাব্বত অর্থাৎ আমাদের কাজ এটাই এটাই করা গরিবদেরকে ভালোবাসা হুজুর সাল্লাহ আলী হাসাল্লামের কাছে মদিনার বাহিরের থেকে অনেক সাহাবির আসতেন গরিব সাহাবির আসতেন তো এক সাহাবি মদিনার বাহিরে থেকে আসতেন জাহের একদম কালো একজন সাহাবি কিন্তু হুজুরে খুব মহব্বত করতেন তো ওই সাহাবি গ্রাম থেকে এলে গ্রামের কাঁচা শাকসবজি এগুলো হুজুরের জন্য নিয়ে আসতেন নিয়ে এলে হুজুর এগুলো খুব আনন্দের সাথে গ্রহণ করতেন আর শহরের জিনিস খেজুর এটা সেটা এগুলো ওনাকে দিয়ে দিতেন আর রসিকতা করে বলতেন যে জাহের হলো আমাদের গ্রাম আর আমরা হলাম জাহেরের শ্বশর এ শহর শহর মানে সে আমার জন্য আমাদের জন্য গ্রামের শস্য নিয়ে আসে আর আমরা তার শহরেরটা দিয়ে দিই কালো একজন সাহাবি একবার ঘটনা হলো যে হুজুর সাল্লাহ আলী আসাল্লাম বাজারের পথ দিয়ে যাইতেছিলেন কোথায় যেন তো দেখেন যে জাহের তিনি ইয়ে একটা বাজারের মধ্যে পণ্য নিয়ে আসছেন দাঁড়ায় বিক্রি করতেছেন আর কি বাজারে তো কত লুকিয়ে ছিল কতজনের কাছে হুজুরে যেতে পারতেন কিন্তু হুজুরে ওই জাহের কাছে পিছন দিকে আস্তে আস্তে গিয়ে এই হজরত জাহের পিছন দিক দিকে জড়ায় ধরছে শক্ত করে জড়ায় ধরছে একেবারে জড়ায় ধরে হুজুরের রসিকতকরা বলতেছে মাইয়াস্তারি হাজাল গোলাম আমার কাছ থেকে এই গোলামটা কে কিনবে উনি আসলে গোলাম না বলতেছে আমার কাছ থেকে এই গোলামটা কে কিনবে এই জনসময় বাচ্চারা বাচ্চাদেরকে ধরে বলে না যে এটা আমি বিক্রি করব অনেকটা এমন মানে কি তো পরে হজরত জাহেদ প্রথমে একটু থতমত খেয়ে গেছে যে কে আবার আমাকে জড়ায় ধরলো ওর পিছন দিকে তাকে যখন বুঝতে পারছে হুজুরে ধরছে এতক্ষণ তো মানে ছুইটা যাওয়ার চিন্তা করতেছিল এখন হুজুরে যখন ধরছে এটা বুঝতে পারছে এখন হুজুরের পেটের সাথে আর পিঠটা ভালো করে লাগায় রাখতেছে যতক্ষণ লাগায় রাখে ততক্ষণ পারবে পরে এবার হজরত জাহেরে বলতেছে ইয়া রাসুল্লাহ হুজুরের কথার প্রেক্ষিতে বলতেছে ইয়া রাসুল্লাহ আপনি যদি এই গোলামটা বিক্রি করেন একবার কম পয়সা পাবেন মানে হুজুরে বলতেছে যে এই গোলামটা কে কিনবে উনি বলতেছে ইয়া রাসুল্লাহ আপনি যদি এই গোলামটা বিক্রি করেন একদম কম পয়সা পাবেন এটা বলতে নিজের কথাটা বলতেছে কালো গোলাম গরিব এবার হুজুরে বলতেছে লাকিন লাকিন মানুষের নজরে তুমি যদি নাকি বেদামি কিন্তু তুমি আল্লাহর কাছে বেদামি না আল্লাহর কাছে বেদামি ইসলাম কি জিনিসটা আমাদেরকে শিখাইতেছে হুজুরে তো গায়ের রং কত ফর্সা উজ্জ্বল ফর্সা হুজুরে মহব্বত করতে বেকারে বেলাল রদি আল্লাহকে মসজিদের মাদ্দান বানাই দিছে কত বিরাট একটা মর্যাদা হাজর ওসামা রদি আল্লাহ হুজুরের নাতি হাসান হোসেন আর ওসামা একই বয়সের ছিল তো হাদিস শরীফের মধ্যে আসছে হুজুরে কখনো কোলে কোলে নিয়ে আদর করতেন এক এক উরুতে হাসান হোসেনকে বসাইতেন আরেক উরুতে ওসামাকে বসাইতেন হাসান হোসেন তো নানা যেমন তেমনই একবার লাল ফর্সা নাক খাড়া নাক আর হজরত ওসামা একদম কালো বুচা নাক কিন্তু মহব্বত করতেন দুজনকে একই রকম বরং কোনো কোনো ক্ষেত্রে ওসামাকে বেশি মহব্বত করতেন এই যে সাদা কালোর ব্যবধানটা ইসলামে কিভাবে মিটাইছে কিভাবে মিটাইছে অন্ধ সাহাবি যে আবদুল্লাহ ইবনে মাকতুম ওনাকে কখনো হুজুরের মদিনা থেকে কোথাও যাবেন যুদ্ধে সফরে ওনাকে মদিনার গভর্নর বানায় দিবে হুজুরের নিজের খালিফা বানায় দিবে একজন অন্ধ সাহাবি একজন অন্ধ সাহাবি জাহিদ ইবনে হারেসা যিনি একসময় গোলাম ছিলেন বাস্তবে গোলাম না কিন্তু একসময় গোলাম হিসাবে বিক্রি হয়ে গেছিল এই জাহিদ ইবনে হারেসাকে রসুল সাল আলী হাসাল্লাম নিজের পুত্র হিসেবে স্বীকৃতি দিয়েছে পুত্র আমার পুত্র কিভাবে ইসলামে এই জিনিসটা মিটাই দিছে একেবারে তো এই আয়াত থেকে আমরা যেই মূলনীতিটা বুঝতে পারি সেটা হলো যে ইসলাম আমাদেরকে মানতে হবে পুরোটা কারো কাছে পেশ করতে হলে সেটাও পুরোটাই করতে হবে ইসলামের কোনো বিধানকে কাটছাট করে লুকিয়ে রেখে না বলে যদি আমি মনে করি যে বিরাট ফায়দা হয়ে যাবে না এই ফায়দার দরকার নেই এই ফায়দার প্রয়োজন নেই ইসলাম পুরোটা বলার পরে এরপরে যদি কেউ ইসলাম গ্রহণ করে তাহলে ঠিক আছে এটাকে আমরা স্বাগত জানাবো কিন্তু অন্যের খাতিরে আমার নিজের ইসলাম বিসর্জন দেয়া না এটার অবকাশটা নেই এটার অবকাশটা আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার আমার